كلمات الله إن الله عزيز حكيم ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير الحمد لله উপস্থিত সম্মানিত দিনী ভাইয়েরা প্রথমে মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া যে মহান আল্লাহ কাবাত আমাদেরকে আজকে শনিবার দিন বাদ আসর ধারাবাহিক কোরআনের তাফসির আলোচনা করার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহ রাবুল আলমিনের এই সুযোগ করে দেওয়ার এই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আমরা আল্লাহর একটু সুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এরই সাথে সাথে দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামের ওপরে শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলহি উপস্থিত সম্মানিত দিনী ভাইরা আমরা আলোচনা করেছিলাম কোরআনের একত্রিশ নাম্বার সুরা সুরতুল লোকমানের আলোচনা করছিলাম আমরা আলোচনা করতে করতে আমরা শেষ করেছিলাম চব্বিশ আয়াত পর্যন্ত আজকে আমরা পঁচিশ নাম্বার আয়াত থেকে স্টার্ট করব দেখা যাক আমরা কতক্ষণ আলোচনা করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই আলোচনায় মনোযোগ সহকারে ধৈর্য সহকারে বসে থাকার তাওফিক দান করুন আমিন কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম মাজলিস হলো কোরআনের মাজলিস আর পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ হলো কোরআনের গ্রন্থ আর পৃথিবীর শ্রেষ্ঠতম কথাই হলো আল্লাহর কথা অতএব আমরা যদি প্রধানমন্ত্রীর সামনে বসে থাকি অনেক ভদ্রতার সাথে বিনয়ের সাথে নম্রতার সাথে মনোযোগের সাথে ওনার কথাগুলো আমরা শ্রবণ করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কথা আরও অধিক গুরুত্ব দিয়ে শোনার দাবিদার অতএব আমরা যেন মনোযোগ সহকারে মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা শুনতে পারি আল্লাহ আমাদেরকে তাফিক দান করুন আমিন আল্লাহ রব্বুল আলমিন সুরতুল লোকমানের পঁচিশ নম্বর আয়াতে এরশাদ করছেন ওয়ালা ইন সালতাহুম মান সামাওয়াতি ওয়াল আরদ নবীকে আল্লাহ রব্লাহী বলছেন নবী তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো তাদেরকে প্রশ্ন করো এ ব্যাপারে যে মান খলাক সামা ওয়াত ওয়াল আর্থ আসমান এবং জমিন নভুমণ্ডল ও ভূমণ্ডল এটা কে সৃষ্টি করেছে যদি তোমাকে তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো তখন তারা কি উত্তর দিবে এটা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এখানে যে শব্দটি আল্লাহ ইউজ করেছেন লাইয়াকুলুন্না এটাকে আরবিতে বলা হয় লাম তাকিদ বা নুন তাকিদ ফাকিলা দারফেল মোস্তাকবেল মারুফ মারফ মানে এই কথাকে সুদৃঢ় করার জন্য এই দুইটা অক্ষর একটা লাম প্রথমে একটি লাম শেষে নুনের উপর তাসদিদ এগুলোকে ইউজ করা হয় কথাকে সুদৃঢ় করার জন্য আল্লাহ বলছেন তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো নভুমণ্ডল ও ভূমণ্ডল এটার সৃষ্টিকর্তা কে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তারা উত্তর দিবে কি উত্তর দিবে যে আল্লাহ আল্লাহ অবশ্যই অবশ্যই তারা এই উত্তর দিবে যে গোটা বিশ্বের সৃষ্টিকর্তা একজন তিনি কে আল্লাহ দেখেন এটার বাস্তবতা আছে আপনি একজন হিন্দুকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে সেও বলবে আল্লাহ যারা আমাদের বাংলাদেশে থাকে মুসলমান দেশে চলাফেরা তারা যখন আপনি জিজ্ঞাসা করবেন তখন আপনার ভাষায় উত্তর দিবে আল্লাহ আর এই আল্লাহকে তারা অন্য ভাষায় ইউজ করে আবার একটা খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে তারা বলবে না মারিয়াম সৃষ্টি করেছে তারা বলবে না ঈসা সৃষ্টি করেছে বলবে আল্লাহ পৃথিবীর সবাই এই উত্তরটাই দিবে যদি কোনো একটা আল্লাহকে মানে তারা আল্লাহ এটাই বলছেন নবীকে লক্ষ্য করে বলছেন কখন সাড়ে চোদ্দশো বছর আগে জায়গাটা কোথায় সৌদি আরবের যে মক্কা মক্কা মদিনা যে মুশ্রিকরা ছিল এই মুশ্রিকদের কি কোশ্চিন তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে তারা এই উত্তর দিবে কিন্তু তারা কি মুশরিক তারা মুশরিক না তারা মুশরিক কাফের কিন্তু তারপরেও তাদের মুখ থেকে এই উত্তর আসবে আল্লাহ বলছেন হামদুলিল্লাহ নবী আপনি বলুন সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য লায়া আলামুন বরং অধিকাংশ মানুষ তারা অজ্ঞ এখানে এটা হলো তাওহাইদুর রুবুবিয়া এই তাওহাইদুর রুবুবিয়া যারা মুশ্রিক মক্কার যারা মুশ্রিক ছিল তারাও বিশ্বাস করতো তাওহিদ তিন প্রকার তাওহেদুর রুবুবিয়া তাওহেদুল উলুহিয়া তাওহেদুল আসমা সিফাত একটা হলো আল্লাহকে রব মেনে নেওয়া এককভাবে যে আল্লাহ আমাদেরকে লালন পালন করেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটা সকলেই স্বীকারোক্তি দিয়েছে কিন্তু ভেজাল ওই দুইটাতে যে তাওহেদুল উলুহিয়া ইবাদত করার ক্ষেত্রে তারা স্বীকার করে আল্লাহকে কিন্তু ইবাদত করে আরেকজনের ডাকে আরেকজনকে সিজদা করে আরেকজনকে সাহায্য চায় আরেকজনের কাছে আরেকটা জায়গায় গন্ডগোল তাওহাইদুল আসমাই ও সিফাত আল্লাহর সিফাতগুলোতে আল্লাহর নাম সমূহে তারা গন্ডগোল সৃষ্টি করে কিন্তু ওই মক্কার মুশিকরা তারা রুবু রুবুবিয়া অর্থাৎ আল্লাহ একজন রব তিনি যে প্রতিপালক তিনি একজন সৃষ্টিকর্তা তিনি খালেক এটা তারা স্বীকার যেত তাদের এই স্বীকারোক্তি এটা আল্লাহ বলছেন অন্যত্র আল্লাহ আলমিন এ ব্যাপারে বলছেন সুরত জুখরুফ আয়াত সংখ্যা আল্লাহ বলছেন সুরত জুখরুফে যদি তাদেরকে জিজ্ঞাসা করো তুমি তাদেরকে কে সৃষ্টি করেছে তারা উত্তর দিবে একই উত্তর আল্লাহ আমাদের সৃষ্টি করতেন আল্লাহ রব আমিন অন্যত্র বলছেন সুরতুল ইউনুস একত্রিশ নাম্বার আয়াত قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار والأفئدة হে নবী আপনি বলুন মাইয়া রুজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ বলুন কে তোমাদেরকে রিজিক দান করে মিনাস সামা ওয়াল আরদ আসমান এবং জমিন থেকে তুমি তাদেরকে বলো কে রিজিক দান করে কে কর্ণ এবং চোখের মালিক ওয়ামাইফরিজুল হাইয়া মিনাল মাইত আর কে ইউখরিজুল হাইয়া জীবিতকে বের করেন মৃত থেকে আর মৃত থেকে জীবিতকে বের করেন কে ওয়ামাইয়ু দাব্বিরুল আম আর সব কিছুর নিয়ন্ত্রণকারীকে এটা তাদেরকে জিজ্ঞাসা করুন বলিল হামদুলিল্লাহ তারা তারা উত্তর দিয়ে বলবে আল্লাহ এসব কিছুর মালিক আসমান এবং জমিন থেকে যে রিজিক দেন এটা হলো আল্লাহ কানের এবং চোখের মালিক আল্লাহ এবং জীবিত থেকে মৃতকে বের করেন মৃত থেকে জীবিতকে বের করেন আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রণকারী আল্লাহ তারা উত্তর দিয়ে বলবে কথা উলিল হামদুলিল্লাহ বলুন সব প্রশংসা আল্লাহ রাবুল আলমিনের জন্য এখন কথা হচ্ছে এই আমাদের যুগেও এই কোশ্চিনটা যে এখন আমাদের যুগে কিছু পরিবর্তন আছে আমাদের যুগে কিছু মানুষ আছে যারা মক্কার মুশ্রিকদের চাইতেও বড় মুশ খারাপ মক্কার মুশ্রিকদের চাইতেও বড় মুশ্রিক আমাদের যুগে আছে আমরা তাও হাইদুর রুবুবিয়াকে অস্বীকার করছি আমাদের যুগেও আছে কিছু যেগুলোর ক্ষমতা সৃষ্টিকর্তা ডাইরেক্টে আল্লাহকে না বললেও মাখলুককে দিয়ে দিয়েছে এই এটা অত্যন্ত গর্হিত কাজ এ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আল্লাহ রব আমিন একথায় তার নবীকে বলছেন যদি তাদেরকে তুমি এ প্রশ্ন করো যে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে তারা অবশ্যই উত্তর দিবে আল্লাহ এগুলোর সৃষ্টিকর্তা তারপর আল্লাহ বলছেন আসমান এবং জমিন এর মাঝখানে যা আছে সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের জন্যই হুয়াল হামিদ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন হলেন অমুখাপেক্ষী এবং প্রশংসিত অমুখাপেক্ষী মুখাপেক্ষী কারা পৃথিবীর প্রত্যেকটা মাখলুক মুখাপেক্ষী পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সহযোগিতা বিদ্যুৎ চলতে পারে না আপনি যতই দাবি করেন আপনি ধনাঢ্য বেরিয়ে আপনি যতই দাবি করেন আপনার দেশের প্রেসিডেন্ট কিন্তু আপনি কারোর সহযোগিতা ছাড়া তুলতে পারবেন না আপনার বাথরুমটা পরিষ্কার করার জন্য একজন মেথর লাগবে কি লাগবে না আপনার কাপড়টা তৈরি করবে কে আপনার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আপনার রাষ্ট্র পরিচালনা করেন তো রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনাকে সময় দিতে হয় কাপড় তৈরি করবেন কখন আবার খাবারের প্রয়োজন হয় এই খাবারের চাষবাস কে করবে মানুষ করবে কিন্তু আপনি আপনি কি এক কাজ সব কাজ একাই করতে পারবেন সম্ভব জুতা তৈরি করবে কি বিল্ডিং নির্মাণ করবে কি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন গাড়ির প্রয়োজন হয় রিক্সাওয়ালার প্রয়োজন হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সহযোগিতা ব্যতীত অপারক অক্ষম কিন্তু আল্লাহ রাবুল আলমিন কারো মুখাপেক্ষী নয় তিনি দরিদ্র নন ইন্নাল্লাহা তিনি হলেন অমুখাপেক্ষী এবং হামিদ আল্লাহ রব্দুল আলমিন হলেন প্রশংসিত সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আল্লাহ কি শুধু আসমান এবং জমিনের মালিক এর ভিতরে যা আছে সব কিছুর মালিককে আল্লাহ আল্লাহর নাম নিতে খারাপ লাগে প্রশ্ন করলে উত্তর দিবেন দেখেন কথা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলমিন আসমান এবং এই জমিনের সব কিছুর মালিক আল্লাহ আপনি আর আমি এই পৃথিবীতে যে জায়গাটুকু পেয়েছি এটা কতদিনের জন্য ক্ষণস্থায়ী সাময়িক ষাট সত্তর বছরের জন্য আপনি একটা জমি বরাদ্দ পেয়েছেন ষাট সত্তর বছর সেটা সেটা হোক আপনার এক বিঘা হোক দশ বিঘা আর একশো বিঘা যাই হোক না কেন আপনি এক একর জমির মালিকই হন না কেন কিন্তু এটার মালিক আপনি চিরস্থায়ী নন আপনি ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য এই জমিনের মালিক এই বিল্ডিংটার মালিক আপনি সাময়িক কিন্তু মনে রাখবেন আপনার পরে আরেকজন আসবে আপনি যখন মারা যাবেন তখন আপনার সন্তান সে দাবি করবে এটার মালিক আমি আপনি যে বিল্ডিংটা রেখে গেছেন আপনি মারা যাওয়ার পরে বলবে এটার মালিক আমি এ বাড়ির কর্তা আমি সব কিছু আমার কথায় চলে আবার সে যখন মারা যাবে সে যদি তার সন্তান থাকে অথবা সে যদি বিক্রি করে দেয় তারপরে আরেকজন মালিক কেমন পর্যন্ত একটা জমিন হাত বদল হতে হতে লক্ষ কোটি মানুষের হাতে চলে যাবে আর সামান্য একটু জায়গা নিয়ে হাজার হাজার মানুষের ঝগড়া হবে হাজার হাজার মানুষের বিচার করবেন আল্লাহ কিভাবে লক্ষ্য করেন আপনার একটা জায়গা এই জায়গাটা নিয়ে একটা বিরোধ বিরোধ কীরকম আপনার জায়গার যে এরিয়াটা আছে যে সীমারেখাটা আছে আপনার প্রতিবেশীর যে সীমারেখা অনেক সময় সীমারেখাটা কি হারিয়ে যায় চিহ্নটা হারিয়ে যায় এটা নিয়ে গণ্ডগোল হয় যে সে আমার সীমানার ভিতরে ঢুকেছে সে বলছে না সে আমার সীমানার ভিতরে ঢুকছে এরকম বলে না জোর জবরদস্তি করে কি মারামারি হয় কাটাকাটি হয় কেউ জোর করে আরেকজনের জমিন দখল করে নেয় নেয় না নেই তো এটা কতদিন এটা মনে করেন ২০ বছর ৩০ বছর দখল করে খাইছে এখন এ মারা গেছে যার জমি দখল করে খাইছে সেও মারা গেছে এরপরে আরেকটা আসবে পরবর্তী প্রজন্ম এই পরবর্তী প্রজন্ম আসে আবার এটার দাবিদার সেও বলবে এটা আমার সেও বলবে আমার আবার সে এটা নিয়ে মারামারি করবে তারা মারা গেছে এর পরবর্তীতে মনে করেন জায়গাটা বিক্রি হলো অন্য কেউ জায়গাটা আবার কিনলো কিনার পরে আবার এরকম জায়গা নিয়ে তা সে তার ভিতরে ঢুকে যাবে সে তার ভিতরে ঢুকে যাবে এক ইঞ্চি জায়গা নিয়ে কেমন পর্যন্ত হাজার হাজার মানুষের ঝগড়া হবে আর এই যে জোর জুলুম এই যে একজন আরেকজনের জায়গাটা দখল করে খাচ্ছে সাময়িক পঞ্চাশ বছর এরকম কত পঞ্চাশ বছর আসবে এরকম কত মানুষ আসবে কেয়ামত পর্যন্ত কত মাতব্বর কত প্রতাপশালী আসবে আর প্রত্যেকটা জুলুমবাজের বিচার আল্লাহ সুবাহতালা করবেন এই সামান্য জমি দিয়া চিন্তা করেছেন মূলত এটার মালিক কে আল্লাহ সাময়িক একটু ইজারা দিয়েছেন আল্লাহ যে সাময়িক একটু বুক কর জানালা বলছেন কলিল্লাহ হুম্মা মালিকাল মুল্ক হেনবি আপনি বলুন হে আল্লাহ আপনি সকল মুলকিয়াতের সকল রাজাদিরাজের রাজা হলেন আপনি তুতিল মুল কামান তাসা যাকে ইচ্ছা আপনি তাকে রাজত্ব দেন আর যার কাছ থেকে ইচ্ছা আপনি তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন যাকে ইচ্ছা আপনি তাকে সম্মানিত করেন অতু দিল্লুমান তাসা আর যাকে ইচ্ছা আপনি তাকে বেজ্যুতি করেন সম্মানিত উপস্থিতি সব কিছুর মালিক একজনকে আল্লাহ বলছিলাম আমরা বলি এটার মালিক আমি ওটার মালিক আমি এই কাপড়টার মালিক আমি এটা সাময়িক কিন্তু চূড়ান্ত মালিক হলেন একজন আমাদের সংবিধানে একটি কথা লেখা আছে যে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক জনগণ এই ধরনের একটা কথা আছে আসলে এটা যেই লিখে থাকুক এটা যে ইউজ করুক আপনি এটা যদি স্বীকার করেন তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান আপনাকে মনে রাখতে হবে আপনি কেউ এই সংবিধানের লিখিত এই বক্তব্যটাকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনাকে এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে কেয়ামতের দিন আপনাকে দাঁড়াতে হবে এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে কারণ আল্লাহ বলেছেন সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ নিজেই জনগণ সকল ক্ষমতার উৎস নয় ক্ষমতা আছে কার কাছ থেকে আল্লাহ সম্মানিত উপস্থিতি বলছিলাম এখানে আল্লাহ রবী তার নবীকে লক্ষ্য করে বলছেন যে এগুলোর মালিক আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জিজ্ঞাসা করলে তারা এই উত্তর দিবে এবং আল্লাহ শুধু এমন মালিকই নন তিনি অমুখাপেক্ষী কারো ধার ধারেন না আমি আপনার ধার দাঁড়ি আপনি আমার ধার ধারেন কারণ এই দুনিয়া চলতে গেলে আমার অনেক সমস্যা সমস্যা হয় আপনার সহযোগিতা নিতে হয় আপনার সহযোগিতা আমার নিতে হয় ধরেন আপনি মসজিদে দায়িত্ব নিয়ে নিলেন আপনার বাড়ির কাজ করবে কি আপনার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে কি বন্ধ করতে পারবেন না আবার আমি ওইটা করলে এখানে নামাজ পড় কোনো ইমামই থাকলো না নামাজ পড়বে কি কে পড়াবে সম্মানিত উপস্থিতি এটা একটা সাধারণ এক্সাম্পল নর্মাল এক্সাম্পল পৃথিবীর এরকম হাজারো হাজারো লক্ষ কোটি এক্সাম্পল আছে যেটা আল্লাহ সুবাহ জন্য যথেষ্ট যে আল্লাহ আমিন কোনো কারো মুখাপেক্ষী নন কারোর সাহায্য নিয়ে আল্লাহ সুবাহকে চলতে হয় না এটা আপনাকে মনে রাখতে হবে এই জন্য আমাদের সাহায্য চাওয়া দরকার একমাত্র ওই অমকাপেক্ষী আল্লাহ সুবাহ কাছে আর দুনিয়ার যত প্রশংসা সব আল্লাহ রব আলমিনের জন্যই তা আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ রহমিন অমুখাপেক্ষী এবং প্রশংসিত তারপরে গুরুত্বপূর্ণ একটি আয়াত গত শনিবার দিন আলোচনা করব ভেবেছিলাম সময় পাইনি আমরা আগেই শেষ করে দিয়েছিলাম সমস্ত গাছগুলোকে যদি খেয়াল করবেন জমিনের যত গাছপালা আছে এগুলোকে যদি আকলাম কলম বানানো হয় ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ এবং সমুদ্র সমুদ্রকে যদি কালি করা হয় এবং এর সাথে আরো সাতটি সমুদ্র একত্রিত করা হয় মান আফিদাত কালিমাতুল্লাহ আল্লাহর বাণী আদায় করে আল্লাহর বাণী শেষ হবে না মানে আল্লাহর বাণী লিখে শেষ করা সম্ভব নয় এটা এখন চিন্তার বিষয় আমি তো আপনার অনুবাদ করলাম দেখেন পৃথিবীতে যত গাছপালা আছে একটা গাছকে একটা কলম বানান অথবা একটা গাছের কে একটা গাছ দিয়ে অনেকগুলো কলম বানান গাছের কাণ্ড শাখা প্রশাখা যা আছে সবগুলোকে দিয়ে আপনি কলম বানান কত হাজার কত কোটি কত লক্ষ million billion trillion zillion octillion কলম হবে এটার কোনো হিসাব আছে কোনো মানুষ এটা করতে পারবে সম্ভব সম্ভব নয় তারপরে ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি কালি করা হয় ইয়ামুদ্দু মিম বাদি সাবাতু আবহর এর সাথে যদি আরো সাতটি সমুদ্র একত্রিত করা হয় আর এগুলোকে যদি কালি বানানো হয় মা নাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহর বাণী লিখে শেষ করা সম্ভব নয় এখন কালিমাতুল্লাহ বলতে কি বুঝাইছি কালিমাতুল্লাহ বলতে আল্লাহর প্রজ্ঞা আল্লাহর জ্ঞান আল্লাহর সৃষ্টি এগুলো হলো কালিমাতুল্লাহ আল্লাহর প্রজ্ঞা নিয়ে আপনি লিখবেন আপনি কতটুকু দেখেছেন কি দেখেছেন এই পর্যন্ত আপনার এই পঞ্চাশ ষাট বছরের জীবনীতে কতটুকু অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন কতটুকু লিখতে পারবেন আপনি একটা মানব দেহে কি পরিমাণ যন্ত্রাংশ আল্লাহ তারা সৃষ্টি করেছেন এক একটা জিনিস নিয়ে যদি গবেষণা করা হয় তাহলে আপনার মাথার জ্ঞান শূন্য হয়ে যাবে সম্মানিত উপস্থিতি মানব দেহের যেই সেদিন এই আপনার কুরবানি দে বাড়িতে গিয়েছিলাম সেখানে আপনার জবাই করার পর গোস্ত কাটতেছিলাম আমার ভাগিনা পাশে বসা সে হৃৎপিণ্ডটা বের করেছে হৃৎপিণ্ড সে সায়েন্সে কি যেন পড়েছে চারটা গর্ত না কি যেন থাকে আমি ভুলে গেলাম এরকম চারটা কোষ থাকে অথবা কি যেন একটা আমি ভুলে গেছি সে হৃৎপিণ্ডটা নিয়ে বলছে মামা এটা কাটো কাটলাম কাটার পরে সে একটু গবেষণা করলো সায়েন্স নিয়ে পড়ে দেখলাম এটার ভিতরে যে কি পরিস্থিতি সুহান আল্লাহ আকবার এটার ভিতরে কিভাবে আল্লাহ সুবাহ বিতরের যে কোষগুলো বিতরের মাংসগুলো আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন চিন্তা করে পাই না আপনার আমার ভিতরে এটা আছে এটা দিল এটা অন্তর সম্মানিত উপস্থিতি আপনি মানব দেহের এই গবেষণা শেষ আদায় গবেষণা করে আল্লাহ সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না এটা তো একটা জিনিস পৃথিবীতে অসংখ্য অগণিত প্রাণী আছে যেগুলো আমি আপনি এখনো দেখি নাই সমুদ্রে অতল গহবরে কত বড় বড় এক একটা প্রাণী কত সুন্দর এক একটা প্রাণী এই পৃথিবীতে ছোট্ট একটা পৃথিবী পৃথিবী কি শুধু আল্লাহ সৃষ্টি চন্দ্র নক্ষত্র গ্রহ সূর্য গ্যালাক্সি ব্ল্যাক হোল আরো কত কি এগুলো আমাদের নজরে এখন পর্যন্ত আসে নাই আর এই মাঝখানে অদৃষ্ট আরো কত কি আছে আজকে বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে আমাদের এই চর্মচক্ষে আমরা দেখতে পাই না যেটা আপনার যন্ত্রাংশের মাধ্যমে দেখা যায় সম্মানিত উপস্থিতি এগুলো গবেষণা করবেন কবে আল্লাহ এটাই বলছেন তাদেরকে লক্ষ্য করে সাজার দুনিয়ার সমস্ত গাছগুলোকে যদি কলমে রূপান্তরিত করা হয় আবহুর আর সমুদ্রের পানিগুলোকে যদি কালি করা হয় এর সাথে আরো সাত সমুদ্র একীভূত করা হয় মা নাফিদাত কালিমাতুল্লাহ তারপরেও মহান আল্লাহ রব আলমিনের বাণী তার প্রজ্ঞা তার জ্ঞান তার সৃষ্টি এগুলো লিখে শেষ করা সম্ভব নয় এখানে আরেকটা জিনিস বাকি আছে লিমিটেশন দেয়া হয়েছে সাত সমুদ্র আসলে কি লিমিটেশন আসলে কি সাত সমুদ্র না আপনি যত সমুদ্র নিয়ে আসেন আল্লাহর বাণীগুলোকে লেখা সম্ভব নয় এখানে লিমিটেশন বলতে আরবিতে কিন্তু শব্দ ব্যবহার হয় যেটা লিমিটেশন নাই কিন্তু শব্দগুলো ইউজ করা হয় ঠিকই আমরা বলি না হাজার হাজার এর মানে কি লিমিটেশন দেয়া হয়েছে লক্ষ লক্ষ লিমিটেশন আছে লিমিটেড আছে কোন নির্ধারিত আছে আল্লাহ দেখেন অন্যত্র বলছেন মুনাফিকদের ব্যাপারে ইস্তাগফিরলাহুম আউলা ইন মাররা নবীকে করে আল্লাহ বলছেন তুমি যদি ওই মুনাফিকদের ব্যাপারে তাদের ব্যাপারে যদি আমার কাছে করো ক্ষমা চাও আর ক্ষমা না চাও দুইটাই সমান তারপর আল্লাহ কি বলছেন এই মুনাফিকদের জন্য যদি আপনি নবী সত্তর বারো তাদের জন্য তওবা করেন তাদের জন্য কশ্চিন কেন কোনো ক্ষমা নাই আল্লাহ ক্ষমা করবেন না আচ্ছা এখানে সত্তর বার বলা হয়েছে তার মানে একাত্তর বার দোয়া করলে মনে ক্ষমা হবে নাকি এরকম মনে করতেছেন কথা বুঝেন নাই আল্লাহ বলছেন নবীকে লক্ষ্য করে আপনি যদি এই মুনাফিকদের জন্য সত্তর বারও ক্ষমা করেন ক্ষমা চান তাদেরকে আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না তাহলে এখানে সত্তর বার বলা হয়েছে কথাটা কি এরকম যে তাহলে একাত্তর বার করলে বোধহয় ক্ষমা করবেন না এটার কোনো লিমিটেশন নাই কিন্তু ব্যবহার করা হয়েছে সত্তর ঠিক তদ্র মুফাসরিনে কেরাম বলছে এখানে যে এই সমুদ্রের সাথে আরো সাত সমুদ্র যদি একত্রিত করা হয় তারপর আল্লাহর কালিমা লিখে শেষ করা সম্ভব নয় এর মানে সাত সমুদ্র না আরো যত সমুদ্র তুমি পারো নিয়ে আছো কিন্তু এই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে আল্লাহর কালিমালিকে শেষ করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি ইন্নাল্লাহ আজিজুন হাকিম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন হলেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় তারপর আল্লাহ বলছেন মা খলকুকুম ওয়ালা বা'তুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউন বাসীর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা খলকুকুম তোমাদের সৃষ্টি ওয়ালা বা'তুকুম এবং তোমাদের পুনরুজ্জীবন ইল্লা কানাফসি ওয়াহিদা একটা মানুষের মতোই ক্লিয়ার হলো না অনুবাদ বলেছিলি কি কিন্তু কথা ক্লিয়ার হয়নি ক্লিয়ার করছি আল্লাহ বলছেন মা হলকুকুম তোমরা পৃথিবীতে যত মানুষ আছে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন কে আল্লাহ মা হলকুকুম তোমাদের সব সৃষ্টি ওয়ালা বাসুকুম এবং তোমাদের সকলের পুনরুত্থান পুনরুজ্জীবন দেওয়া এটা কঠিন কোনো বিষয় না ইল্লা কানাফসি ওয়াহিদা বরং একটা মানুষকে সৃষ্টি করা যেরকম এবং একটা মানুষকে পুনর্জীবন দেওয়া যেরকম সহজ ঠিক আমার কাছে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করা এবং পুনরুজ্জীবন দেওয়া ওই একই রকম সহজ সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ বলছেন যে ইল্লা কানাফসি ওয়াহিদা আল্লাহর জন্য কঠিন নয় কেন কঠিন নয় আল্লাহর জন্য এটা কঠিন কোনো বিষয় নয় এটা সহজ কেন সহজ আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন ইন্নামা কুন ফায়াকুন ইয়াসিন শেষে বলছেন ইন্নামা আমরুহু তার কাজগুলো যখন তিনি চান কোন যখন তিনি চান কিছু করতে লাহু কুন ফায়াকুন ওই তার চাওয়া জিনিসটাকে বলেন হও ফায়া কোন আর হয়ে যায় কি বলছে যে আল্লাহ আব্রাহমিন যদি কোনো কিছু সৃষ্টি করতে চান সেটা যতই বড় হোক এটা মাত্র সময়ের ব্যাপার সামান্য সময়ের ব্যাপার এটা সময় নয় চোখের পলক নয় তার আগে এটা সৃষ্টি হয়ে যায় আল্লাহ বলেন কোন হও কোন হয়ে যায় এই জন্য আল্লাহ বলছেন এই জন্য আল্লাহ বলছেন তোমাদের সবার সৃষ্টি আর তোমাদের সবার পুনরুজ্জীবন এটা ওই একটা মানুষের সৃষ্টি করার মতোই এটা আমার কাছে কঠিন কোনো বিষয় নয় আল্লাহ আমি অন্যত্র বলছেন যে ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালাম হাইম বিল বাসর আল্লাহ বলছেন আরে শোনো আমার আদেশ ওমা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালাম আমার আদেশ তো একটা কথাই শেষ বিল বাসর অর্থাৎ দেখার মতো মানে চোখ খুলে দেখা যতটুকু সময় এর আগেই এটা সৃষ্টি হয়ে যায় এটা প্রস্তুত হয়ে যায় এটি আল্লাহ বলছেন যে কোন হল আর হয়ে যায় সম্মানিত উপস্থিতি তবে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সামি বাসির নিশ্চয় আল্লাহ সুবহান সর্বশ্রোতা তিনি একজন মানুষ কি করছে একজন মানুষ কোথায় যাচ্ছে একজন মানুষ রাতের অন্ধকারে কোথায় যায় কি করে কিভাবে এটা যেরকম আমার জন্য সহজ আবার সকল মানুষ কি করছে কোথায় যাচ্ছে কি চাচ্ছে এটা আমি নিজে আল্লাহ সুবাহ এই একইভাবে দেখতে পারি সকলের প্রতি নজরদারি আমার একাই সম্ভব একটা অফিস একটা অফিসের পাঁচটা কক্ষ এখন যিনি এই অফিসের বস প্রধান তার এখানে আপনার কম্পিউটার থাকে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা ফিট করা থাকে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা ফিট করা থাকে পাঁচটা রুম হলে পাঁচটা ক্যামেরা কিন্তু ওই যে একটা ব্যক্তি বসে দেখছেন পাঁচটা রুমে তিনি কিন্তু যদিও স্ক্রিনের মধ্যে পাঁচটা ক্যামেরার স্ক্রিনের মধ্যে একটাই কিন্তু পাঁচটা স্ক্রিন মানে পাঁচটা চিত্র ধারণ হয়েছে এই ব্যক্তি যদি ভালো করে খেয়াল করে তারপরেও বাথরুমে কি হচ্ছে একটা আপনার মনিটরের ভিতরে ভালো করে নজর রাখতে পারবে না সম্ভব নয় ওনার সামনে একটা স্ক্রিন একটা মনিটর ভিতরে পাঁচটা রুমের ছবি উঠছে এখানে আপনার সামনে তারপরও আপনি পাঁচটি খবর ঠিক মতো রাখতে পারবেন না আপনি দেখেন লক্ষ্য করে ভালো করে খেয়াল করবেন পারবেন না সম্মানিত উপস্থিতি কিন্তু আল্লাহ রব্বু এমন একজন সত্তা যিনি সব কিছু একাধারে সমভাবে লক্ষ্য রাখতে পারেন তার কোনো সমস্যা হয় না ইন্দাল্লাহ সামিয়াউন তিনি সব কিছু সমভাবে শোনেন এবং সব কিছু সমানভাবে দেখতে পান কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম নয় আপনি ভাববেন যে আল্লাহ রহমিন আপনার প্রতি নজর কম আরেকজনের প্রতি নজর বেশি প্রেসিডেন্টের প্রতি নজর বেশি আমার প্রতি নজর কম না বাংলাদেশের প্রেসিডেন্ট হোক আর আমেরিকার প্রেসিডেন্ট হোক তিনি যত বড় ব্যক্তি হন না কেন তার প্রতি যতটুকু নজর আল্লাহ সুবাহ দৃষ্টিভঙ্গি আপনার প্রতি ওই একই দৃষ্টিভঙ্গি আল্লাহ সুবাহ একইভাবে সমানভাবে আপনাকেও দেখছেন ওকেও দেখছেন এখন তিনি প্রেসিডেন্ট তাকে বড় বড় সিদ্ধান্ত দিতে হয় তাকে বড় বড় কাজ করতে হয় তাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয় তার অনেক ব্যস্ততা এবং তার কথাই দেশ চলছে তার প্রতি আল্লাহ সুবাহ নজর বেশি আর আপনার সাধারণ ক্ষুদ্র রিক্সাওয়ালা মানুষ আপনার প্রতি আল্লাহ কি নজর না আমার প্রতি আল্লাহ কোনো নজর থাকবে না এরকম নন আল্লাহ সুবাহ সক্ষম তিনি অক্ষম নয় তাই তো আল্লাহ একটু আগে বলছেন একটু এই আয়তে এর আগের আয়াতে ইন্দ আজিজুল হাকিব নিশ্চয় আল্লাহ সুবাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আর এই এতে শেষ আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ সুবাহ সব কিছু দেখেন সমানভাবে মানে সর্বজ্ঞ এবং সর্ব সর্বশ্রোতা এবং সর্বজ্ঞতা সম্মানিত উপস্থিতি তারপর আল্লাহ বলছেন আলম তার নাহার النهار في الليل وسخر الشمس والقمر তোমরা কি লক্ষ্য করো না তুমি কি লক্ষ্য করো না নিশ্চয়ই আল্লাহ রব্বুর আলমিন ইউলিজুল্লাইলাফিন নাহার তিনি রাত্রিকে দিনের মধ্যে প্রবেশ করান ওয়ুলিজুন নাহার অফিল লাইল এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করান ওয়াসাখর শামসাওয়াল কমার এবং এই আল্লাহ তিনি সূর্য এবং চন্দ্রকে কাজে নিয়োজিত রেখেছেন কুল্লু ইয়াজরি ইলা আজালি মুসাম্মা প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে প্রবাহিত হয় ওয়ান্নাল্লাহ নিশ্চয় আল্লাহ বিমা তামালুনা খবির তোমরা যা কিছু করছো সব ব্যাপারে আল্লাহ খবর রাখছেন এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে ইউলিজুল্লাইল নাহার ওইউলিজুল নাহার ফিল আল্লাহ আমিন রাতকে দিনের ভিতরে প্রবেশ করা আর দিনকে রাতের ভিতরে প্রবেশ করানো এর মানেটা কি এর মানে হলো এই যে আল্লাহ রাব্বুল আলমিন রাত্রি কি কখনো ছোট করে দেন দিনকে বড় করে দেন এবং কখনো দিনকে ছোট করে দেন রাত্রিকে বড় করে দেন গ্রীষ্মকালে দিন হয়ে যায় বড় রাত হয়ে যায় ছোট শীতকালে আমরা দেখি যে শীতকালে রাত থাকে বড় আবার দিন থাকে ছোট এটাই হল আল্লাহ সুবাহ বলছেন তিনি রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দেন আর দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দেন এখন আবদুল্লা ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আল্লাহ আনহু এই এর ব্যাপারে বলছেন যে সূর্য এটা হলো এই রাত্রির ব্যাপারে রাত্রিটা এমন একটা জিনিস যে আল্লাহ রাব্বুল আলমিন এই রাত্রিকে ছোট করেন বড় করেন আবার এই রাত্রিটাকে একটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন এটা কি করে সম্ভব এটা আল্লাহ আব্রাহিন এখানে তারপরে বলছেন যে ওয়াসা খরসাম সাওয়াল কমার সূর্য এবং চন্দ্র এটাকে কাজে নিয়োজিত রেখেছেন আবদুল্লা ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল বলছেন সূর্যটা হলো পানির ডেউয়ের মতো পানি যেরকম প্রবাহিত হয় সূর্যটাও এরকম যখন আপনি সূর্যটাকে দেখছেন দিনের বেলায় তখন সে দিনের বেলায় আপনার এই আপনি যেখানে অবস্থান করছেন এই কক্ষপথে ঘোরাফেরা করছে আবার যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখন জমিনের অপর পার্শ্বে সূর্য সেখানে ঘোরাফেরা করে তখন সেখানে দিন দেখা যায় এটাই আবদুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বলছেন যে সূর্যটা হলো পানির মতো পানি যেরকম প্রবাহিত হয় সূর্যটাও এরকম প্রবাহিত হয়ে ঘোরাফেরা করে সম্মানিত উপস্থিতি এখন কথা হচ্ছে এই যে আল্লাহ রাবুল আলমিন এই সূর্য এই চন্দ্রকে সৃষ্টি করেছেন কতদিনের জন্য এটা কি আসলে অনন্তকাল থাকবে নাকি এটা ছিল প্রথমেই নাকি এটা সৃষ্টি করা হয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ এখানে বলছেন কুল্লু ইলা মোসাম্মা প্রত্যেকটা জিনিস তার নির্দিষ্ট সময় পর্যন্ত প্রবাহিত থাকে আল্লাহ অন্যত্র বলছেন লিকুল্লি উম্মাতি নাজাল প্রত্যেকটা উম্মতের নির্দিষ্ট সময় রয়েছে প্রত্যেকটা উম্মত অথবা প্রত্যেকটা জাতি অথবা আপনি ধরতে পারেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাফস একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছে আপনারও যেরকম একটা লিমিটেশন আছে পৃথিবীতে এসেছেন এটা শুরু হয়েছে আবার শেষ হবে এই জন্য আমরা বলি যার জন্ম আছে তার কি মৃত্যু আছে যার শুরু আছে তার শেষও আছে তাই এই যে মানুষের বলেন আর সূর্যের বলেন সূর্য কি আসলেই প্রথমে ছিল জি না সূর্যকে আল্লাহ সুবাহ একটা সময় সৃষ্টি করেছেন আবার এটারও একটা নির্দিষ্ট সময় আছে এই নির্দিষ্ট সময় পরে সূর্যকে আল্লাহ সুবাহ ধ্বংস করে দিবেন এটাও হারিয়ে যাবে ঠিক তদ্রুপ একই রকম এই চাঁদেরও একটা নির্দিষ্ট সময় আছে পৃথিবীর যত মাখলুক সূর্য কি মাখলুক না আল্লাহর সৃষ্টি না প্রত্যেকটা সৃষ্টি একটা সময় ধরে আসছে এবং একটা সময় ধরে থাকবে এটা ধ্বংস হয়ে যাবে এই সূর্য এত দূর থেকে আল্লাহ সুবাহ তালার অর্ডার মেনে যাচ্ছে কোন একটা দিন আল্লাহ সুবাহ তালার অর্ডার অমান্য করে নাই চন্দ্র ঠিক একই রকম ভাবে আল্লাহ সুবাহ তালার নির্দেশে তার নির্দেশিত পন্থায় চলছে একদিনও এরকম সেরকম হয় নাই একদিনও হেলে দুলে যায় নাই একদিনও রাগ করে চুপ করে বসে থাকে নাই যে আল্লাহ আমি প্রত্যেক দিনে একটা টাইমে উঠি আমি ক্লান্ত হয়ে যাই আমি পরিশ্রান্ত হয়ে যাই আমাকে একটু রেস্ট দাও বলেছে কোনো দিন দেখেছেন কখনো হ্যাঁ আমরা হয়তো বা কখনো সূর্যের আলো পাই নাই কেন পাই নাই ওই যখন মেঘে ঢাকা থাকে তখন উপরে মেঘ করেছে কিন্তু আপনি যখন মেঘের সীমাকে অতিক্রম করে উপরে যাবেন তখন দেখবেন সেখানে সূর্যের প্রখর আলো যারা সৌদি আরবে গেছেন অনেকে অথবা বিভিন্ন কান্ট্রিতে যান বিমানে চড়ে দেখবেন আপনার আমি যাইনি আমি শুনেছি আপনার যখন সূর্য অস্তমিত হয়ে যায় আমাদের টাইমে এই টাইমে যদি বিমান ফ্লাই করে আপনি যখন উপরে উঠবেন তখন দেখবেন যে আমাদের সূর্যাস্ত টাইমের আরো এক ঘন্টা পরে আপনি উপরে এই সীমারে খায় দেখতে পাবেন চাঁদকে সূর্যকে বলছিলাম যে কথা আমরা হয়তোবা সাময়িক কখনো দেখি সূর্য উঠে নাই সূর্য উঠছে ঠিকই মানে সূর্য যদি নাই উঠতো তাহলে গোটা পৃথিবী অন্ধকারে থাকতো অন্ধকার তো হয় না হয়তো বা সূর্যটাকে আমরা দেখতে পাই না কিন্তু সূর্য উঠার কারণে পৃথিবীটা ওই মেঘকে ভেদ করে পৃথিবীটাকে আলোকিত করে যার কারণে আমরা চলাফেরা করতে পারি সম্মানিত উপস্থিতি কথা হচ্ছে এই এটাও একদিন শেষ হয়ে যাবে এটাও একদিন ধ্বংস হয়ে যাবে এরও একদিন সমাধি হবে আর সেও থাকবে না এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুল্লু ইয়াজিরি ইলা আজালিম মুসাম্মা যে প্রত্যেকটা জিনিস তার একটা নির্ধারিত সময় আছে এই সময় পর্যন্ত চলে তারপরে আল্লাহ বলছেন ওয়ান্নাল্লাহ বিমা তামালুনা খবির এবং আল্লাহ সুবাহানওয়াতালা সব খবর রাখেন তোমরা যা করো তারপর আল্লাহ বলছেন গুরুত্বপূর্ণ একটি আয়াত এটা এমন নিশ্চয়ই আল্লাহ রাব্বুর আলমিনী হলেন হক নিশ্চয়ই আল্লাহ রাব্বুর আলমিনী হলেন সত্য চির সত্য বাতিল এবং আল্লাহ ব্যতীত অন্য যাদেরকে তোমরা ডাকো তারা সব বাতিল দেখেন একটি কথা আল্লাহ এখানে বলছেন জালিকা হক যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিনী হলেন হক আল্লাহ হলেন সত্য এটা ঠিক আছে এই অংশটা আমরা মানলাম মিন বাতিল আল্লাহ রাবুল আমিন কোরআনে এখানে এত স্পষ্ট ভাষায় এত ক্লিয়ার করে এত পরিষ্কার করে মানুষকে জানিয়ে দিলেন তারপরেও মানুষ আল্লাহকে ব্যতীত অন্যকে ডাকে আল্লাহ বলছেন ও আন্না মায়াদা নিশ্চয়ই তারা মিন্দুনি আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে ডাকে আল বাতিল তারা সব বাতিল আল্লাহকে বাদ দিয়ে অন্যের জিকির করে না দেখছেন কোনোদিন দেখেন নাই আপনার পীরের মাজারে যায় পীরের মাজারে গিয়ে দেখেন তারা কিরকম ডাকে তারা বাবারেও ডাকে আমরা অনেকে জানি না কারণ আমরা এই সমাজে বসবাস করি আমাদের দিকে পীর মাজার নাই কিচ্ছু জন্য এই ব্যাপারে জ্ঞান নাই কিন্তু আপনি একদিন উরুষে গিয়ে দেখেন এখানে কিছুক্ষণ অবস্থান করেন তাদের উরুষে কি হয় তাদের জিকিরগুলো শুনেন শুনলে আপনি যে জ্ঞান অর্জন করেছেন এখান থেকে আপনি বলতে পারবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে কত কত নিয়ামতের মধ্যে রেখেছেন যে আল্লাহ আমাদেরকে এই ধরনের শিরকে নিমজ্জিত করে নেন আসলে তারা যদি এই আয়াতগুলো নিয়ে গবেষণা করত পড়াশোনা করত তাহলে তাদের দ্বারা এই কাজ সম্ভব না তাদেরকে আলেমোলামা নাই অবশ্যই আছে তাদের আলেমোলামারা বক্তব্য দিচ্ছে কিসের বক্তব্য দিচ্ছে তারা তো আলেম যদি এ ব্যাপারে জ্ঞান অর্জন করত। কোরআনের এই আয়াত তারা পড়ত আন্তরিকভাবে অন্তর দিয়ে তাহলে তাদের দ্বারা এই ধরনের কাজ কখনো সম্ভব ছিল না এর চাইতে জলজন্ত আর কি হতে পারে তাদের কাছে কি আয়াত যায় নাই হয়তোবা তারা জানে না আর জানলেও তারা মানে না তারা অন্ধ এই জন্য আল্লাহ বলছেন সুমুম বুকমুন অমিউন ফাহুম জন তারা বধির তারা অন্ধ তারা ফিরে আসবে না ফাহুম জন কারণ তারা দেখছে তারপরও তারা প্রত্যাবর্তন করবে না তাদের ব্যাপারে আর আশা করে লাভ নাই আল্লাহ বলছেন ওয়ান্লাহ আলিউল কাবীর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন তিনিই হলেন আলী মানে তিনি হলেন সর্বোচ্চ এবং আল কাবির এবং তিনি হলেন সুমহান তারপর আল্লাহ রাব্লা আলমিন অন্যত্র বলছেন এই আয়াতের আলোচনা করে ইনশাল্লাহ আমরা আলোচনা শেষ করে দিব দুটি আয়াত এই দুটি আয়াতের একটু গুরুত্ব রয়েছে আল্লাহ রাব্লা আলমিন বলছেন আলম তারওয়ান্নাল ফুলকা তাজরি ফিল বাহারি বিনিয়ামাতিল্লাহি লিউরিয়াকুম মিন আয়াতিহি নবীকে লক্ষ্য করে আল্লাহ বারবার বলছেন আলাম তারো আলাম তারো তুমি কি তাদেরকে যদি জিজ্ঞাসা করো এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করছেন এখানে বলছেন আলাম তারো আন্নাল ফুলকা তুমি কি দেখো নাই তুমি কি লক্ষ্য করো না আন্নাল ফুলকা তাজিরি ফিল বাহারি সমুদ্রে নৌযান চলাচল করে এটাকে তুমি লক্ষ্য করো না বিনিয়া মাতিল্লা কিভাবে চলাফেরা করে তুমি কি দেখো না আল্লাহর অনুগ্রহের সমুদ্রের মধ্যে নৌযান চলাচল করে এটাকে তুমি দেখো না লিউরিয়া কুম্মিন আয়াতি এটা কেন আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে তার নিদর্শন দেখাবেন এই জন্য কথা হচ্ছে এই এই আয়াতে আল্লাহ কেন বললেন আলাম তার আন্নাল ফুলকা তোমরা কি দেখো না নৌযান আল্লাহর নিয়ামতে সমুদ্রে চলাফেরা করে এটা কি তোমরা দেখো না লক্ষ্য করো না এটা কি লক্ষ্য করার আছে আপনি কি লক্ষ্য করবেন এর মধ্যে এর মধ্যে লক্ষ্য করার বিষয় হলো এই যে এই বিশাল সমুদ্রের মধ্যে আল্লাহ ব্রাহ্মীন যে নৌযানটা বাসিয়ে নিয়ে যাচ্ছেন এটা কে ভাসালো হ্যাঁ আপনার সাইন্টিফিক ব্যাখ্যা বের করবেন এটার ভিতরে নিচে আপনার এরকম ফাঁকা থাকে আর ফাঁকা থাকার কারণেই এটা ডুবে না আর ভারী একটা জিনিস এমনিতেই ডুবে যায় এটা আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে ঠিকই মনে হচ্ছে কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবাহ কুদরত এটা এটা আল্লাহ সুবাহ বড় নিয়ামত যে আল্লাহ সুবাহ এই বড় বড় নৌযান এই সমুদ্রের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে নিয়ে যাচ্ছেন এগুলো চিন্তা করার বিষয় আপনি সমুদ্রের মধ্যে সাঁতার কাটছেন আরেকজন সাঁতার কাটতে পারে না তিনি ডুবে যায় কেন তিনি সাঁতার পারেন না আপনি সাঁতার পারেন এটাই তো এটাই কি এখানে সবকিছু আল্লাহ সুবাহ মানুষকে ক্ষমতা দিয়েছেন সে এই ক্ষমতা ব্যবহার করলে পারবে ব্যবহার না করলে পারবে না ডুবে যাবে আপনি আল্লাহ সুবাহ যে আপনাকে প্রজ্ঞা দিয়েছেন এই প্রজ্ঞা ইউজ করে যখন আপনার এই প্রজ্ঞাকে কাজে লাগালেন তখন আপনি সাঁতার শিখতে পারলেন এই গুণটা ওই ব্যক্তির ভিতরে আছে কিন্তু সে এটাকে কি বের করতে পারে নাই এটাকে ব্যবহার করতে পারে না আমার কথা আমি সাঁতার পারি না আমি নিজে সাঁতার পারি একদিন এই নদীতে ডুবছিলাম আপনার নদীর ওই পারে গিয়েছিলাম ওই পারে গিয়ে নৌকাতে আসার পথে ভরপুর পানি উঠলাম আমি আর এই যে বড় মোয়াজ্জিম সাহেব দুজন ওই নৌকাটা আপনার এক জায়গায় একটা ওসা জায়গার মধ্যে ঠেস দিয়ে লাগানো ঠেস দিয়ে লাগানো তো এই পাশে উঁচা হয়ে আছে আমরা দুইজন এই পাশে বসছি আর তিনজন গিয়ে ওই পাশে বসছি যখন এখান থেকে টান দিছে সাথে সাথে একেবারে ডুবে গেছে যাই হোক তো ঘাটেই ছিলাম এই পাশে বেশি পানি ছিল না কিন্তু আমি অরিজিনালি সাঁতার পারি না তো বিষয় হলো যে এই আল্লাহর আমি এই দেয়ামন এই দেয়া নেয়ামন থেকে আমি ইউজ করতে পারি নাই এই আমি পারি না কিন্তু অবশ্য আল্লাহ সুবাহ মানুষকে এই কলা কৌশল এটা দিয়েছেন যে এটাকে ইউজ করবে সে পারবে বলছিলাম একটা লোহা এমনি পানিতে ডুবে যায় আবার একটা লোহা এটা ঠিকই পানির উপরে ভেসে যাচ্ছে কে এটাকে বাসালো আল্লাহ সুবাহ ভাসালেন আমি ইউটিউবে একটা জাহাজ দেখছি এত বড় জাহাজ আমার এই মোবাইলে এখনো আছে এটা আজকেও আমি দেখেছি লহ আকবর এত বড় জাহাজ এটাই মনে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় জাহাজ এটা আপনার এখনো পানিতে নামাইছে কিনা বলতে পারতাম না রিসেন্টলি আমি এই ইউটিউবে এই ভিডিও দেখেছি এত বড় জাহাজ এটার নিচের যে জায়গাটা আপনার মানুষকে একটা পিপিলিকার মতো মনে হচ্ছে নিচের যে জায়গাটা আছে আপনার ভিতরে এই যে ইঞ্জিন টিঞ্জিন যেখানে থাকে এটা এগুলো লোহা দিয়ে তৈরি আপনারা দেখবেন এই জাহাজ তৈরি করে শুনছি আপনাদের এখানে নাকি আগে জাহাজ তৈরি করতো এই যে লোহা এই লোহাকে কে বাসালো এটা আল্লাহ সুবাহ নিদর্শন এই জন্য আল্লাহ বলছেন আলাম তার আন্নাল ফুলকা তোমরা কি লক্ষ্য করো না যে সমুদ্রের মধ্যে আল্লাহ সুবাহ অনুগ্রহে এই নৌযানগুলো চলাচল করছে তোমরা কি লক্ষ্য করো না কেন লিউরিয়া কুমিন আয়াতিহি এটা এই জন্য যে আল্লাহ সুবাহ তোমাদেরকে তার নিদর্শন দেখাবেন আল্লাহ বলছেন এটা থেকে কারা ফায়দা নিবে আয়া নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে কাদের জন্য লিকুল্লি সব্বারিন প্রত্যেক ধৈর্যশীল ব্যক্তি এবং সাকুরুন প্রত্যেক সুক্রিয়াকারী ব্যক্তির যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না সে ব্যক্তি ধরতে ফালতু কথাগুলো রাখেন কিন্তু যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে অবশ্যই এটাকে গবেষণা করে আল্লাহর রব আমিনের সুক্রিয়া আদায় করবে এই জন্য আল্লাহ বলছেন যে ইন্নাফিদিকুল্লি সব্বার ইন সাকুর নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল এবং প্রত্যেক সুক্রিয়াকারী ব্যক্তিদের জন্য সম্মানিত উপস্থিতি আরেকটি আয়াত এই আয়াতের আলোচনা করে আমরা আলোচনা শেষ করব আল্লাহ বলছেন মাউজুন আলী আলাহুদ্দিন যখন মাউজুন যখন তাদেরকে সমুদ্রের ঢেউ মেঘের মতো আচ্ছন্ন করে রাখে ওয়াইদা মাউজুন আলী যখন তাদেরকে সমুদ্রের মধ্যে সমুদ্রের ডেউ মেঘের মতো আচ্ছন্ন করে রাখে আলাহুদ্দিন তখন তারা আল্লাহকে আন্তরিকতার সাথে ডাকে এই আয়াতের একটু আলোচনা আসে ওয়াইদা গসিয়াহু মাউজুন কাজুদাল সমুদ্রের মধ্যে যে ডেউগুলো উঠে যে ডেউগুলো উঠে এই ডেউগুলো এক একটা বড় বড় এক একটা ডেউ পাহাড়ের মতো মনে হয় পাহাড়ের মতো মনে হয় না তখন এখন কিন্তু পাহাড়ের মতো লাগবে না আপনার পাহাড় তো অনেক উঁচু আপনি যখন সমুদ্রের মধ্যে থাকবেন আর সমুদ্রের মাঝখানে থাকবেন ডানে বামে কোনো কিছুই দেখা যায় না শুধু অথই পানি আর পানি সেই মুহূর্তে যখন এক একটা ডেউ উঠে মোটামুটি বড় তখন আপনার কাছে মনে হবে এক একটা পাহাড়ের মতো ঢেউ এত বড় ঢেউ যদিও পাহাড়ের মতো নয় কেন পাহাড়ের মতো লাগে ডুবে যাওয়ার ভয়ে আতঙ্কিত হওয়ার কারণে আপনার ভিতরে একটা আতঙ্ক কাজ করছে তখন আপনার কাছে এই ঢেউগুলোকে কি মনে হয় এক একটা পাহাড়ের মতো ঢেউ মনে হয় এজন্য বলছেন যে কাজুল আলী তখন তাদেরকে আচ্ছন্ন করে রাখে এমন অবস্থায় ডুবে ডুবে ভাব সমুদ্র ডুবে ডুবে ভাব ডুবতে বসছে এমন অবস্থায় তখন মানুষেরা কান্নাকাটি শুরু করে দেয় তখন তাদের শিল্ক আর কুপুরি সব হারিয়ে যায় তখন তারা সকলেই একনিষ্ঠ চিত্তে অনুগত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলমিনকে ডাকতে থাকে ডাকে না গত কিছুদিন আগে এখানে নামাজ পড়েছেন গতকালকে জুমাতে তিনি আমাকে বললেন কিছুদিন আগে যাচ্ছিলেন বরিশাল বরিশালে যেতে গিয়ে এক পর্যায়ে রাত্রেবেলায় রাত্রিবেলায় প্রচণ্ড ঢেউ বলছে আমি ত্রিশ বছর ধরে ঢাকা শহরে অবস্থান করি এই ত্রিশ বছরে অসংখ্যবার আমি এই লঞ্চ দিয়ে বাড়িতে যাই কিন্তু এরকম অবস্থা আর কোনোদিন হয় নাই এক একটা মানুষ যে কি কান্নাকাটি আর এক একজন মানুষ আজান দেওয়া শুরু করেছে ভয়ে যেই ব্যক্তিরা একটু আগেও নামাজ পড়ে নাই সেই ব্যক্তিটা এই দেহ দেখে এই লঞ্চের এদিক ওদিক দুল দেখে আজান দেওয়া শুরু করছে কেন ভয়ে তখন তাদের কুপুরি হারিয়ে যায় কি হারায় না তখন সব কুপুরি হারিয়ে যায় আল্লাহকে কনিষ্ঠ চিত্তে রাখতে থাকে এই জন্য আল্লাহ রাব্রামিন বলছেন ওইদা সমুদ্রে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে তখন তখন তারা জল্লামান জল্লামান্তা ইল্লা ইয়া তখন তাদের মন থেকে উদাও হয়ে যায় ওই কুহুরি কথা উদাও হয়ে যায় সম্মানিত উপস্থিতি এখন কথা হচ্ছে এই এই যে বিষয়গুলো এই যে একনিষ্ঠ চিত্তে ডাকা আল্লাহকে ডাকা এই মুহূর্তে কঠিন মুহূর্তে এই ভয়টা যদি আমাদের মধ্যে সবসময় থাকতো তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হওয়া সম্ভব ছিল কি ছিল সম্ভব না কেন ভয়টা আসে এই বুঝে আমি মরলাম এই বুঝি বালাকুল মৌত আজরাইল আমার জানটাকে কবজ করে নিবে আমার কেল্লা ফতে খালাস আমি শেষ আমি এখন মারা যাব মারা গেলেই তো সব শেষ সে মুহূর্তে মানুষ আল্লাহকে একনিষ্ঠ চিত্তে অনুগত হয়ে আল্লাহকে ডাকতে থাকে তখন মুশ্রিকরা মুমিন হয়ে যায় যে আল্লাহ আমি বলছেন দাবুল্লাহ মুখলিস আলাহুদ্দিন তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে ফালাম্মা জাহুন যখন তাদেরকে আমি নাজাদ দিয়ে উদ্ধার করি ওই নদী থেকে সমুদ্র থেকে উদ্ধার করে নিয়ে আসি ইলাল বার্রি স্থলে ফামিন হুম মুক্তাসিদ তাদের অবস্থাটা বলছে তখন তারা মাঝামাঝি অবস্থানে থাকে খেয়াল করবেন তখন এই প্রকৃতির লোকগুলো একটু আগে আল্লাহকে যখন একনিষ্ঠভাবে ডাকলো যখন উদ্ধার হয়ে যায় তখন মাঝামাঝি অবস্থানে থাকে মানে মাঝামাঝি অবস্থানে থাকে তারা কুফুর আর ইমানের মাঝখানে অবস্থান করে আল্লাহ শুক্রিয়া আদায় করতে চায় না যখন উদ্ধার হয়ে গেছে বা সব ভুলে গেছে একটু আগের কথা এই জন্য আল্লাহ বলছেন আরেক প্রকৃতির লোক দুই প্রকার বলছে তাদের মধ্যে এক শ্রেণী মাঝামাঝি অবস্থানে থাকে মানে ইমান ও কুফুরির মাঝখানে থাকে তারা আল্লাহ শুক্রিয়া আদায় করে না আরেক শ্রেণী আছে ইল্লা কুল্লু কাফুর যে আল্লাহ বলছেন যে আমার এই নিয়ামতের অস্বীকার শুধুমাত্র দুই শ্রেণী করে থাকে অর্থাৎ বিশ্বাসঘাতক এবং কাফের ছাড়া আমার নিদর্শনের অস্বীকার কেউ করে না হত্যার হত্যার মানে হলো বিশ্বাসঘাতক যে পিছনে ছুরি মারে সামনে বন্ধু পিছনে কি ছুরি দিয়ে আঘাত করে এটা হলো হত্যার বিশ্বাসঘাতক আরেকটা হলো কুফুর মানে যে অস্বীকার করে আল্লাহকে তাল্লা বলছেন এই বিশ্বাসঘাতক আর কুফুর অর্থাৎ কাফের ব্যতীত কেউ আমার নিদর্শনের অস্বীকার করে না আল্লাহ এখানে বলে দিয়েছেন মানুষের অবস্থাটা কি সত্যিকার অর্থেই আমরা যখন এরকম অবস্থায় থাকি তখন আমরা আল্লাহকে অন্তর দিয়ে ডাকি আমিও একবার এরকম আপনার নৌকা দিয়ে যাচ্ছিলাম আমি তো সাঁতার পারি না মেঘনাতে অনেক বড় নদী সেখানে ছোট্ট একটা আপনার নৌকা নিয়েছি আমরা অনেক ঢেউ আমরা ভাবি নাই যে এত বড় ঢেউ শুরু হয়ে যাবে তা আমার পাশে আমার চাস্ত বোন ছিল ছোট ছোট চাস্ত ভাই আমার কাকা ছোট ছোট বাচ্চা ওরা ওরা তো বুঝতে না ওরা হাসাহাসি করতেছে আমাদের অবস্থা তো খারাপ তখন আল্লাহ সুবাহ তারা আমাদেরকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ বলছিলাম সেই মুহূর্তে আল্লাহকে ডাকার যে একটা একনিষ্ঠতা আপনার মধ্যে জাগে এই একনিষ্ঠতা যদি আপনার সব জায়গায় থাকতো মানুষের পক্ষে অন্যায় কাজ করা কোনোদিনও সম্ভব ছিল না তাই আসুন আল্লাহ সুবাহকে আমরা সেইভাবেই ডাকি বিপদের মুহূর্তে আল্লাহকে আমরা যেভাবে ডাকি আজকে এখানে আলোচনা শেষ করে দিচ্ছি আমাদের সামনে আর দুটি আয়াত আছে ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে এই দুটি আয়াত নিয়ে শুধু আলোচনা করব এই আয়াতগুলো তাফসিরগুলো বড় দুটি আয়াতের তাফসির বড় এগুলো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব আল্লাহ ওয়াতালার কাছে দোয়া করি আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকে এই আলোচনাগুলোকে আমল করা তাফিক দান করুন আমিন